জানতে চেয়েছ তুমি কেমন আছি আমি কিভাবে বলবো আমি ভালো আছি বহে নদী দেখো মেলে আখি জানতে চেয়েছ তুমি কেমন আছি আমি কিভাবে বলবো আমি ভালো আছি বহে নদী দেখো মেলে আখি তোমার চোখে থামি পড়ে হয়ে গেছে খোলা তাই তো তুমি রক্ত কেউ করো গোহেলা তোমার চোখে থামি পড়ে হয়ে গেছে খোলা তাই তো তুমি রক্ত কেউ করো গোহেলা মায়েরা কাদের কাঁদে মায়েরা কাঁদে বোনেরা কাঁদে তাদের তথা তার ভূমি জানতে চেয়েছ তুমি কেমন আছি আমি কিভাবে বলবো আমি ভালো আছি বহেরত নদী দেখো মেলে আছি তোমার বুকে ভয়ে তরে থাকে যদি মায়া তবে কেন নীরব নিথর বসে কাটাও বেলা তোমার বুকে ভাইয়ের তরে থাকে যদি মায়া তবে কেন নীরব নিথর বসে কাটাও বেলা জেগে ওঠ বীর তোলো না তো শির জেগে ওঠ বীর তোলো না তো শির থেমো না কো প্রভু তুমি জানতে চেয়েছ তুমি কেমন আছি আমি কিভাবে বলবো আমি ভালো আছি বহেরত নদী দেখো মেলে আখি জানতে চেয়েছ তুমি কেমন আছি আমি কিভাবে বলবো আমি ভালো আছি বহেরত নদী দেখো মেলে আখি